الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عضوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد هذا هو الدرس السابع والعشرون وعنوان هذا الدرس هو আহকামু সদাকতিল ফিত্র সম্মানিত বাংলাভাষী ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আজকে আমাদের ধারাবাহিক আলোচনার সাতাশতম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে সদাকাতুল ফিতরার বিধান এবং তার আদবসমূহ সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ সদাকাতুল ফিতরা রমজান মাসের শেষে আল্লাহ তালা ফরজ করেছেন এবং ইবনি আব্বাস রদুল্লাহ আনহু বলছেন এই সদকাতুল ফিতরা ফরজ করা হয়েছে এই জন্য যাতে করে রমজান মাসে একজন রোজাদার ব্যক্তির তোহরাতান লিসএমি রমজান মাসে একজন রোজাদার ব্যক্তির সব ধরনের মিনাল্লা উই ওয়ার রফাস অর্থাৎ তার অনর্থ কথাবার্তা এবং কোনো ধরনের অশ্লীল কাজকর্ম যদি করে থাকে তার তার থেকে পবিত্র করণার্থী এই সদকতুল ফিতরা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ রমজান মাসের শেষে ঈদের আগে মূলত এই সদাকতুল ফিতরা ওয়াজিব হয়ে থাকে এবং এক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদেরকে জানা জানা জরুরি এবং প্রয়োজন এক নম্বর হচ্ছে ফরজ হয় ঠিক ঈদের রাত্রি ঈদের রাত্রি যখন চাঁদ ওঠে তখন থেকে ফরজ হয় আর এর দেওয়ার ক্ষেত্রে উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালবেলা ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার পূর্বে সদাকতুল ফিতরা আদায় করতে হয় তবে ঈদের পূর্বে সর্বোচ্চ এক থেকে দুই দিন আগে দেয়া যেতে পারে এটা জায়জ কিন্তু উত্তম হলো ঈদ জামাতের পূর্বে ঈদের দিন সকালবেলা দেওয়াটাই উত্তম এ ব্যাপারে ইবনি আহমদ রাজুল্লাহ আনহু এই সদাকতুল ফিতরার ব্যাপারে তিনি বলছেন ফারদ রসুল্লাহি সাল্লাহ আলী হুসাল্লাম জাকাত আল ফিতরি রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ফিতরা বা জাকাতুল ফিতরা ফরজ করে দিয়েছেন ফরজ করেছেন কিভাবে মিন রমাদন রমজান মাসে স মিন তামার অর্থাৎ একসা পরিমাণ একসা পরিমাণ আপনার খেজুর অথবা শাইর একসা পরিমাণ গম এভাবে জুবনা অর্থাৎ একসা পরিমাণ আপনার পনির এইভাবে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য রসুল সাল আলী সাল্লাম ফরজ করে দিয়েছেন ইবনে ইবনে ওমর রদুল্লাহ আনহু থেকে বর্ণনা এবং আবু সাঈদ খুদ্রি রদুল্লাহ তাল আনহু তিনিও একই ধরনের কথা বলেছেন যে আমরা রসুল সাল আলী ওসাল্লামের যুগে আমরা সদাকতুল ফিতরা আদায় করতাম খাদ্য দ্রব্য দিয়ে একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে এবং তিনি খাদ্য দ্রব্যের বিভিন্ন নাম উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে গম আটা ভুট্টা কিসমিস এভাবে তো তাহলে মূল কথা হচ্ছে সদাকতুল ফিতরা দেওয়ার ক্ষেত্রে যে দেশের যেটা প্রধান খাদ্যদ্রব্য সেটা দিয়েই আদায় করতে হবে যে দেশের যেটা প্রধান খাদ্যদ্রব্য সেটা দিয়ে আদায় করতে হবে তবে এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে সদাকতুল ফিতরা আদায় করার ক্ষেত্রে একসা পরিমাণ অর্থাৎ পরিমাণটা একসা একসার পরিমাণ বর্তমান সময়ে বর্তমান সময়ে ওলামায় কিরামদের মতে প্রায় তিন কেজির মতো যদিও একসা নিয়ে ওলামাদের ভিতরে কিছুটা মত পার্থক্য রয়েছে কেউ কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম কেউ কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ কেউ বলেছেন আড়াই দুই কেজি ছয়শো গ্রাম এবার বিভিন্ন মতামত রয়েছে তবে রসুসাল্লাহ আলী আসলামের যুগের যে বাটখারা একসা পরিমাণ সেটা মোটামুটি যদি পনে তিন কেজি থেকে তিন কেজি দেওয়া হয় তাহলে আপনি নিশ্চিত আদা আপনার আদায় হয়ে গেল যাই হোক পনে তিন কেজি বা তিন কেজি পরিমাণ দিলে আপনার আদায় হয়ে যাবে আরেকটি মশালা হচ্ছে সদাকতুল ফিতরা কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আপনার খাদ্যদ্রব্য না দিয়ে নগদ অর্থ দিয়ে দেয় তাহলে আদায় হবে না অথবা কাপড় চোপড় বা এইভাবে অন্য কিছু দিয়ে যদি দেয় তাহলে আদায় হবে না যদিও তারা বলে থাকে যে নগদ অর্থ অনেক সময় বেশি লাভজনক কিন্তু এ ধরনের যুক্তি গ্রহণযোগ্য নয় এবাদতের ক্ষেত্রে যুক্তি গ্রহণযোগ্য নয় এবং এখানে আর একটা বিষয় মনে রাখতে হবে রাসুল সাল আলী আসলামের যুগেও নগদ অর্থের প্রচলন ছিল নগদ অর্থের প্রচলন ছিল কিন্তু নগদ অর্থ দিয়ে দেয়নি দেননি সাহাবাহিক রামদের থেকে যত বর্ণনা আসছে সবগুলোই খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্যের বর্ণনা আর সে কারণে এক্ষেত্রে নিজস্ব নিজস্ব যুক্তি চলবে না অর্থাৎ নগদ অর্থ দিলে লাভ বেশি হয় এই ধরনের কথাবার্তা এক্ষেত্রে গ্রহণযোগ্য নয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ সদাকতুল ফিতরার ব্যাপারে আরো দুই একটি মশালা তা হচ্ছে কোনো ব্যক্তি কোন রাসুসাল আলী সাল্লাম যেহেতু আলাল হুরি ওয়াল আবদি ওয়াল ফাকির অর্থাৎ ধনী গরিব কৃতদাস কৃতদাস এবং স্বাধীন এরপরে আপনার নারী জাকার উংসা অর্থাৎ পুরুষ এবং নারী সকলের উপরে রসুল্লাহ ফরজ করেছেন আল্লাহ সগীর উল কাবির ছোট এবং বড় সবার উপরে ফরজ করেছেন এর মানে কি এর মানে হচ্ছে সদাকতুল ফিতরা ছোটদের উপরেও যেমন ফরজ বড়দের উপরে তেমনিভাবে ফরজ পুরুষের উপরে যেমনিভাবে ফরজ নারীদের উপরেও তেমনিভাবে ফরজ এবং স্বাধীন ব্যক্তির উপরে যেমন ফরজ তেমনিভাবে কৃত দাসের পক্ষ থেকেও তার মালিক আদায় করবে তাদের উপরেও ফরজ সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ তাহলে সদাকতুল ফিতরা ধনী লোকেরা দিবে এ ব্যাপারে তো কোনো সমস্যা নাই কিন্তু গরিব লোকেরা কিভাবে দিবে গরিব লোকদের দেওয়ার ব্যাপারে মশালা হচ্ছে গরিব লোকেরা ধনীদের থেকে পাঁচজন বা সাতজন বা একাধিক ব্যক্তির থেকে সদাকতুল ফিতরা গ্রহণ করবে আর তিনি আর তার নিজের একার পক্ষ থেকে আদায় করে দিবে এভাবে গরিব লোকদেরকেও সদাকতুল ফিতরা দিতে হবে তবে কিছুই যদি না থাকে অথবা কোথাও যদি না পায় সেক্ষেত্রে রবুল আলম তাকে ক্ষমা করে দেবেন সেক্ষেত্রে রবুল আলম তাকে ক্ষমা করে দেবেন এই একটি বিষয় আরেকটি মশালা হচ্ছে সদাকতুল ফিতরা যদি কারোর গর্ভজাত সন্তান থাকে তার পক্ষ থেকে আদায় করে সেটা আদায় করতে পারে যদিও সেটা ওয়াজিব নয় কিন্তু সব পাবেন নফল সব পাবেন গর্ভজাত সন্তানের পক্ষ থেকেও সদাকতুল ফিতরা আদায় করা যায় সদাকতুল ফিতরা আদায় করা যায় আর ধনী গরিব সকলের উপরে কেন ফরস করা হয়েছে যেহেতু এই সদাকতুল ফিতরা সদাকতুল ফিতরা রমজান মাসের কোনো ঘাটতি যদি থাকে সেটা পূরণের জন্য আর সেই ঘাটতি ধনী গরিব সবাই সবারই ঘাটতি হয়ে থাকে আর সে কারণে ধনী গরিব সকলের উপরেই সকলের উপরে সদাকতুল ফিতরা সদাকতুল ফিতরা ওয়াজিব করে দেওয়া হয়েছে সুপ্রিয় বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে সদাকাতুল ফিতরা কোনো ব্যক্তি যদি কোনো কারণ ছাড়া ঈদের নামাজের পরে দেয় তাহলে তার সদাকতুল ফিতরা আদায় হবে না সেটা স্বাভাবিক স্বাভাবিক সদকা হিসাবে গণ্য হবে সদাকতুল ফিতরা অবশ্যই অবশ্যই ঈদ জামাতের আগেই আদায় করতে হবে যদি কোনো ব্যক্তি কোনো কারণে ঈদ জামাতের কোনো কারণ ছাড়া শরীয়ত সম্মত কারণ ছাড়া ঈদ জামাতের পরে সদাকতুল ফিতরা আদায় করে তাহলে তার সদাকতুল ফিতরা আদায় হবে না আর আরেকটি বিষয় আমি একটু আগে বলেছি যেটা যে সদাকতুল ফিতরা নগদ অর্থ দিয়ে দিলে আদায় হবে না কিন্তু এখানে আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় হলো কোনো ব্যক্তি যদি নিজে দিতে না পারে অন্য কাউকে উকিল নির্ধারণ করে অর্থাৎ তার পক্ষ থেকে অন্য কেউ দিয়ে দিবে সেই ক্ষেত্রে উকিলকে যদি আপনি টাকা দিয়ে দেন এবং সেই টাকা দিয়ে সে যদি সেই একসা পরিমাণ একসা পরিমাণ খাদ্যদ্রব্য কিনে দেয় তাহলে তার আদায় হয়ে যাবে অর্থাৎ আপনি তাকে টাকা দিলেন কিন্তু সেই টাকা দিয়ে সে টাকা দিয়ে আদায় করেনি বরং সেই টাকা দিয়ে সে একসা পরিমাণ খাদ্যদ্রব্য কিনে যদি আদায় করে দেয় তাহলে তার আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আসুন আমরা সদাকতুল ফিতরার ব্যাপারে যে বিধানগুলো আমরা শুনলাম সেগুলো আমল করার চেষ্টা করি রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসহাবিহি ওসাল্লাম তসলিম কথিরা